الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرف من الدنيا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا محمد ইমানের দৌলত দান করেছেন তার ঘরে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে শুক্রিয়া দিয়ে করি আলহামদুলিল্লাহ মহতরাম নাজরিন বিগত তিন জমায় আপনাদের সামনে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা এবং মুসলিম উম্মার মধ্যে দলাদলির ক্ষতি এবং হক জামাত কোনটা তাদের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আলহামদুলিল্লাহ আলমিনের মেহরবানিতে হক জামাতের ব্যাপারে আমাদের সামনে মোটামুটি একটা ধারণা চলে আসছে যদি আমার হক তালাশের ইচ্ছা থাকে আমি যদি বাস্তবে হকের তালাশকারী হই সিরাতে মুস্তাকিমের তলব আমার দিলে থাকে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এর আলোকে যদি আমরা সিরাতে মুস্তাকিম তালাশ করতে থাকি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখায় দিবেন আজকে আমি যে বিষয়ে আলোচনা শুরু করতে যাইতেছি যে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন হকের উপর রাখছেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান নিয়ে এসেছে হকের উপর দুনিয়াতে প্রতিষ্ঠিত আছে তাদেরকে গুমরাহ করার জন্য হক পথ থেকে সিরাতে মুস্তাকিম থেকে সরানোর জন্য শয়তান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কেমন পর্যন্ত হায়াত চাইছে এবং বহু অলৌকিক ক্ষমতা চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবগুলোই দান করছে সে আল্লাহর দরবারে দাঁড়ায় বলতেছিল قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم যাদের কারণে আপনি আমাকে আপনার দরবার থেকে বিতাড়িত করলেন গুমরাহ করলেন তাদের জন্য আমি সিরাতে মুস্তাকিমে বসা থাকব অবশ্যই অবশ্যই আমি বসা থাকবো ওই সোজা রাস্তায় যে রাস্তা দিয়ে তার আপনার পর্যন্ত পৌঁছার জন্য আসবে আর সেখানে আমি বসে বসে তাদেরকে আমি চতুর্মুখী হামলা করব সামনের দিক থেকেও তাদের উপর হামলা করব পিছন দিক থেকেও তাদের উপর হামলা করব ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম ডান দিক থেকেও হামলা করব বাম দিক থেকেও হামলা করব তারপর সে আল্লাহ পাক সামনে দাঁড়ায় বলতেছে ওয়ালা রহম শাহ কিরিন আর আপনি দেখবেন অধিকাংশ লোককে আপনার বান্দাদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞ হিসাবে পাবেন না তাদেরকে আমি গুমরাহ করে ফেলব এই হক জামাত থেকে আমাদেরকে সরানোর জন্য সিরাতে মুস্তাকিম থেকে সরানোর জন্য দুনিয়াতে নতুন নতুন রূপে হাজারো ফেতনা প্রতিদিন জন্ম নিতেছে বিভিন্ন ধরনের গুলো জন্ম নিতেছে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লামের এহসান এই উন্নতির উপর যে কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল ফেতনার ব্যাপারে জানাই দিচ্ছেন শুধু ফিতনাগুলো জানায় তো করেন নাই এই ফিতনাগুলো থেকে বাঁচার উপায় পর্যন্ত জানায় দিচ্ছেন হজরত হুজাইফুল ইয়ামান রবি আল্লাহ আনহু যাকে সাহিব সিররি রসুলিল্লাহ বলা হয় রাসুলের গোপন ভেদ যিনি জানতেন যার কাছে আল্লাহর রসুল অনেক গোপন কথা বলতেন যেটা অন্যের কাছে বলতেন না হুজাইফুল ইয়ামান রবি আল্লাহ আনহু বলেন একদিন হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বসা এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ অনাগত সামনে যে ফিতনাগুলো আসবে সেই ফিতনাগুলোর বর্ণনা দেওয়া শুরু করলেন বলেন রসুল একে একে বর্ণনা দিতে থাকলেন এমনকি কেমন পর্যন্ত যত আসবে সবগুলো বর্ণনা রসুল দিয়ে দিলেন তার পাশাপাশি আমাদেরকে জানাইয়া দিলেন আর বুখারি শরীফ থেকে শুরু করে যত হাদিসের কিতাব আমাদের সামনে আছে সকল হাদিসের কিতাবের বিশাল বড় একটা অধ্যায় শুধু এই ফিতনাগুলো নিয়ে বরং এই ফিতনা সংক্রান্ত হাদিসগুলো নিয়ে আলাদা কিতাব লেখা হয়েছে স্বয়ং সম্পন্ন আলাদা আলাদা কিতাব শুধু এই ফিতনার হাদিসগুলো নিয়ে এইভাবে এই ফিতনাগুলোর আলোচনা কোরআন এবং হাদিসের মধ্যে আসছে মহাদিসুল আসল আল্লামা সৈয়দ ইউসুফ বিন রহমতুল্লাহ আলাইহি হজরতে বলেন এই ফেতনাগুলো যেগুলো এই পর্যন্ত দুনিয়াতে আমাদের সামনে আত্মপ্রকাশ করছে এগুলো দুই প্রকার দুনিয়াতে এই পর্যন্ত উম্মতকে গুমরাহ করার জন্য তাদের আমল এবং ইমান এই দুইটাকে নষ্ট করার জন্য যত ফেতনা দুনিয়াতে আসছে এগুলো দুই প্রকার হজরত বিন নুরি রহমতুল্লাহ আলহী বলেন কিছু ফেতনার সম্পর্ক হলো আমাদের আমলের সাথে কিছু ফিতনার সম্পর্ক আমাদের ইমানের সাথে শয়তান তার চেলাদেরকে দিয়ে দুনিয়াতে কিছু ফিতনার প্রচলন করছে যেই ফিতনাগুলো মুসলমানকে তাদের আমল থেকে দূরে সরাই দিবে মুসলমানের আমলকে নষ্ট করে দিবে আর কিছু ফিতনা দুনিয়াতে সে এমন চালু করছে যেই ফিতনাগুলো মুসলমানের ইমানকে নষ্ট করে দিবে হজরত বলেন যেই ফিতনাগুলোর সম্পর্ক ইমানের সাথে এগুলোকে বলা হয় এলমি ফিতনা আর যে গুলোর সম্পর্ক হলো আমলের সাথে এগুলোকে বলা হয় আমলি ফিতনা এলমি ফিতনা বা ইমান ধ্বংসকারী আমলি ফিতনার যে হাজার গুণ বেশি মারাত্মক এটা এই জন্য মারাত্মক যে একদিকে মুসলমানের আমল যতই নষ্ট হয়ে যাক ইমান যদি বাকি থাকে তাহলে আশা করা যায় কোনো না কোনো একদিন সে আল্লাহ পাক আল আলমিন মেহরবানি করলে জান্নাতে যাবে কিন্তু যার ইমান শেষ হয়ে গেল সে চিরস্থায়ী জাহান নামে হবে তার জান্নাতে যাওয়ার কোন সুরত নাই এই দিক থেকে ইমানি ফেতনাটা বা এলমি ফেতনাটা অনেক মারাত্মক দ্বিতীয় আর একটা দিক হল আমলি ফেতনা গুলো তো আমরা বাহ্যিক ভাবে বুঝতে পারি মুসলমানকে যদি বলা হয় টিভি সিনেমা দেখো তাহলে মুসলমান মুসলমান হওয়ার কারণে তার আমল যত খারাপই হোক মনের ভিতরে এই একটা অনুভূতি থাকে যে এটা একটা খারাপ কাজ এটা একটা ফিট না এটা একটা গুনাহের কাজ এর মধ্যে আমি লিপ্ত হয়ে আছি কিন্তু আমার কাজটা ভালো না পর্দা যদি মুসলমান নাও করে তারপরে মুসলমানের ভিতরে এই অনুভূতিটা আছে অনেকের যে পর্দা করাটা আমার জন্য ফরজ না করাটা গুনাহের কাজ নেশাখোর অনেক মুসলমান আছে সে নিজেও বুঝে এটা একটা গুনাহের কাজ কিন্তু আমি এখানে লিপ্ত হয়ে গেছি চোর বেবিচারি ডাকাত এরা আমলি ভাবে অনেক ফেতনার মধ্যে আক্রান্ত আর এটা যদি তারা নাও বোঝে অন্য সকল মুসলমানরা বোঝে যে এটা একটা ফিতনা এটা একটা গুনাহের কাজ কিন্তু এলমি ফিতনা গুলো এত মারাত্মক আমলি ফেতনা গুলো সাধারণ মানুষে বুঝতে পারে যে এটা একটা ফিতনা এটা আমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে কিন্তু এলমি ফিতনা গুলো এত মারাত্মক যে এই ফিতনা বোঝার ক্ষমতা সাধারণ কোনো মানুষের নেই শুধু সাধারণ মানুষের না বরং সাধারণ ওলামায় গ্রাম পর্যন্ত বুঝতে পারে না এই ফিতনা গুলো বোঝার ক্ষমতা রাখে একমাত্র বিজ্ঞ ওলামায় গ্রামরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অন্তর্দৃষ্টি দান করছেন তারা তাদের হেলমের এবং আমলের বদৌলতে আল্লাহ পাক আলমিনের পক্ষ থেকে এমন একটা বাতিনি যোগ্যতা লাভ করছে যে যোগ্যতার বলে তারা এই ফিতনাগুলো দেখতে পায় যেটা সাধারণ মানুষ দেখতে পায় না তো এলেম ছাড়া ওলামায় গ্রাম ব্যতীত সাধারণ মানুষের সাধ্যের বাহিরে এই ফিতনাগুলো বোঝা সাধারণ মুসলমানদের দেমাগ দোলাই করার জন্য মগজ দোলাই করার জন্য তাদের আকিদা বিশ্বাসকে খারাপ করার জন্য এমন হাজারো এলমি ফিতনা আমাদের সমাজে আছে মুসলমানের সন্তান এটাতে লিপ্ত কিন্তু বুঝতেছে না এটা একটা ফিতনা সে গবেষণার নামে গবেষণা করতেছে পড়াশোনার নামে পড়াশোনা করতেছে কিন্তু তারও খবর নাই যে সে যা পড়তেছে যার উপর গবেষণা করতেছে এই গবেষণার ভিতর দিয়ে তার মাথায় তার দেমাগে কোন ধরনের বিষ ঢুকাই দিতেছে তো যে বিষয়গুলোকে সে তার জ্ঞানের পরিধির ভিতরে মনে করে এমন জায়গায় গিয়ে শয়তান এমন কিছু অ্যাটাক করে যে আস্তে আস্তে এক পর্যায়ে গিয়ে এই মানুষটা ইসলামী আকিদা থেকে বেখবর হয়ে যায় ইসলামের অনেক আকিদাকে অস্বীকার করতে থাকে ফিতনাটা এত সূক্ষ্ম যে এই ফিতনাটা বোঝার মতো ক্ষমতা সাধারণ মানুষের নাই সাধারণ মানুষকে তাদের সামনে পেশ করা হয়েছে খুব সুন্দরভাবে সাধারণ মানুষ মনে করতেছে এটা একটা নতুন গবেষণা এটা একটা গবেষণালব্ধ বিষয় এটা একটা সুন্দর বিষয় তা কি কি বিষয় এই বিষয়টাকে সে গবেষণার জন্য পড়তেছে শুনতেছে অনেক বড় বড় লেকচারারদের লেকচার সে শুনতেছে মনে করতেছে সে তার জ্ঞানের পরিধি বাড়াইতেছে কিন্তু এর ভিতর দিয়ে তার দেমাককে ধুলাই করে দিতেছে সে ইসলামে অনেক দেখে অস্বীকার করতেছে এটা এমন যেমন একটা বিল্ডিং করা হলে এই বিল্ডিং এর মধ্যে সূক্ষ্ম কিছু ভুল হয়ে গেছে সূক্ষ্ম কিছু ভুল হয়েছে এই ভুলটা সাধারণ মানুষ তো দূরের কথা মিস্ত্রিরা দূরের কথা সাধারণ ইঞ্জিনিয়ারদেরও চোখে পড়ে না খুব বড় বিজ্ঞ ইঞ্জিনিয়ারকে যদি আনা হয় সে দেখে বলে ফেলবে যে এখানে এই ধরনের একটা ভুল হয়ে গেছে এলমি ফিতনাগুলোর রূপ হলো এমন যে এই ফিতনাগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না এই ফিতনাগুলো বোঝার যোগ্যতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছে আর ক্রমে বলতে হয় এই জন্যই শয়তান তার চেলাদেরকে বুঝাইতেছে আমাদের এই এলমি এবং ইমান বিধ্বংসী ফিতনাগুলো বোঝার ক্ষমতা যারা রাখে এই ফিতনাগুলো বোঝার মতো মানুষ যে জায়গায় তৈরি হয় ওই কেন্দ্রগুলোকে দুনিয়া থেকে খতম করে দাও যদি কৌমি মাদ্রাসা থেকে এই ধরনের আলেম ওলামা তৈরি হয় যারা আমাদের এই ফিতনাগুলো বুঝতে পারে তাহলে কৌমি মাদ্রাসাকে বন্ধ করে দাও যাতে করে এই ফিতনাগুলো বোঝার মতো যোগ্য মানুষ দুনিয়াতে না থাকে আর তখন আমরা সাধারণভাবে সমস্ত মানুষকে এই ফিতনার জালে আক্রান্ত করতে পারবো আর সবাই বেমান হয়ে যাবে দিনই মাদারেসগুলোর এবং যত বিরোধিতার খবর আপনাদের কানে আসে এটা এই জন্যই আসে যে এই ওলামায় গ্রাম আপনাদের সামনে এই ফেতনাগুলোর মুখোশ উন্মোচন করে দেয় এই ফেতনার আসল রূপ আপনাদের সামনে তুলে ধরে এই জন্য কখনো কোনো আলেমকে এক বাহানা দিয়ে দাবায় রাখার চেষ্টা করা হয় কখনো আরেক আলেমকে অন্য কোনো পদ্ধতিতে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় এটা শুধু এই জন্য যে না এই হাক্কানি ওলামায় ইমান বিধ্বংসী ফিতনাগুলো মানুষের সামনে তুলে ধরে না পারে তুলে ধরতে না পারে হজরত বানুর রহমতুল্লাহ আলী বলেন যত ফিতনা আমাদের সামনে আসছে এই ফিতনাগুলো দুই প্রকার কিছু ফিতনা যার দ্বারা মুসলমানের আমল নষ্ট হইতেছে আর কিছু ফিতনা এমন যে ফিতনাগুলোর দ্বারা মুসলমানের ইমান নষ্ট হইতেছে আমলি ফিতনার চাইতে এলমি অথবা ইমান বিধ্বংসী ফিতনাগুলো হাজার গুণ বেশি মারাত্মক কিন্তু এখন আমাদের সমাজের অবস্থা হলো নামাজ রোজার কিছু আলোচনা আমাদের সমাজে এখন থাকলেও এই ফিতনাগুলো নিয়ে এখন আলোচনা নাই আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম বলেন কিয়ামতের একটা আলামতের মধ্যে এটাও যে কিয়ামতের আলামত গুলো মানুষের সামনে আলোচনা বন্ধ হয়ে যাবে দুনিয়ার বড় বড় ফিতনাগুলোর আলোচনা আর মানুষের সামনে হবে না ফিতনা সম্পর্কে মানুষ বেখবর হয়ে যাবে কিয়ামতের আলামত সম্পর্কে মানুষ বেখবর হয়ে যাবে কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত আসবে আইয়াতিয়াকুম বাগতাতান আচানক তোমাদের উপর কিয়ামত চলে আসবে কিন্তু ইসলাম আমাদেরকে যা বলে যে কিয়ামত যদিও আচানক আসবে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের উপর স্নান করে কিয়ামত আসার পূর্ব লক্ষণগুলো জানাই দিচ্ছেন এখন একজন মুসলমান যখন এই লক্ষণগুলো দেখবে তখন সে সতর্ক হয়ে যাবে যে কিয়ামত আর বেশি দূরে নাই আমার ইমান আমল ঠিক করতে হবে এই ফিতনাগুলো সম্পর্কে যে বেখবর হয়ে যাবে সে তো মত পর্যন্ত এই অবস্থায় থাকবে তার ইমান আমল ঠিক করার কোনো ফিকির থাকবে না এই জন্য শয়তান এই চেষ্টায় আছে যে সমাজ থেকে এই ফিতনাগুলোর আলোচনা কিভাবে বন্ধ করে দেওয়া যায় এই জন্য শয়তানের চেলা যারা আছে বর্তমানে এরা অন্যান্য আলোচনা করলে তাদের এত গা জ্বলে না এই ফিতনাগুলোর আলোচনা করলে তাদের গা অনেক বেশি জ্বলে এরা যে কোনো মূল্যে চেষ্টা করে শক্তি দিয়ে হলেও চেষ্টা করে এই আলোচনাগুলো যেন বন্ধ হয়ে যায় অথচ ফিতনা থেকে বাঁচার জন্য এই আলোচনা হওয়া দরকার হজরত হুজাইফ ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ রসুলের মজলিসে অনেক সাহাবাহামকে দেখতাম তারা শুধু জিজ্ঞাসা করতো ইয়া রসুল্লাহ ভালো ভালো আমল কি আছে আমাদেরকে বলেন আরো বড় বড় নেক আমল কি আছে সেগুলো আমাদেরকে বলেন হুজাইফ ইবনুল ইয়ামান রাদি আল্লাহ তালু বলেন আমি কোনোদিন রসুলকে খায়ের কথা জিজ্ঞাসা করি না আমি শুধু সারের কথা জিজ্ঞাসা করছি আমি ভালো আমলের কথা জিজ্ঞাসা করি না আমি শুধু মন্দ কাজগুলোর কথা জিজ্ঞাসা করতাম তিনি বলেন যে আমি এই জন্য জিজ্ঞাসা করতাম যে আমার ভয় হয়তো যে আল্লাহ রসুল চলে যাওয়ার পর এই মন্দ কাজগুলো যখন আমাদের সামনে আসবে তখন যদি আমি তাতে আক্রান্ত হয়ে যাই এই জন্য আগে রসুলের কাছ থেকে আমি এই মন্দ কাজটা চিনে রাখতেছি যেন আমি এই মন্দ কাজে আক্রান্ত না হয়ে যায় এই ফিতনায় যেন আমি আক্রান্ত না হয়ে যাই এই জন্য সাহাবেকরামের জামানা থেকে শুরু করে আমাদের একা একাবিরা পর্যন্ত সবাই এই ফিতনাগুলো সময়ে সময়ে তাদের প্রত্যেকের যুগে তারা আওয়ামের সামনে সাধারণ মানুষের সামনে এই ফিতনাগুলো তুলে ধরছে কোরআন এবং হাদিসের আলোকে কিন্তু এখন আমাদের সমাজে এই ফিতনার আলোচনা বন্ধ এই ফিতনাগুলোর আলোচনা এই জন্য দরকার মহাদিসিনে কেরাম বলেন যে ইমান ইমান বিধ্বংসী ফিতনাগুলোর আলোচনা যদি না হয় তাহলে উন্মতের ইমান নষ্ট হয়ে যাবে তো ইমান বাঁচানোর জন্য ইমান বিধ্বংসী ফিতনাগুলোর আলোচনা হওয়া দরকার আমলি ফিতনাগুলোর আলোচনা না হলে উন্মতের আমল নষ্ট হয়ে যাবে উন্মতের আমলগুলোকে বাঁচানোর জন্য আমলি ফিতনাগুলোর আলোচনা হওয়া দরকার আর মুসলমানদের মধ্যে একদল গাফের যারা শয়তানের হাতে ব্যবহার হইতেছে এই সমস্ত ফিতনাগুলো সমাজে ছড়ানোর ক্ষেত্রে তারা শয়তানের হাতে ব্যবহার হইতেছে তাদেরকে সতর্ক করার জন্য কোরআন হাদিসের আলোকে এই ফেতনাগুলো তাদের সামনে তুলে ধরা দরকার যদি আল্লাহ কপালে হেদায়ত রাখে তাহলে যেন তারা সতর্ক হয়ে যায় আর যদি কপালে হেদায়ত না থাকে তাহলে যেন সে জাহান নামে যায় সর্বশেষ নায়ক রাম বলেন যে আরেকটা বিশেষ উপকারিতার জন্য এই ফিতনাগুলোর আলোচনা হওয়া দরকার একজন মুসলমান যখন এই ফেতনা সম্পর্কে জানবে তখন সেই ফেতনা থেকে বাঁচার পদ্ধতিও হাদিসে জানবে এই ফেতনা থেকে বাঁচার জন্য তৈরি নিবে যে ফিতনা সম্পর্কে জানবে না তা থেকে বাঁচার উপায়ও জানবে না সে কি করে ফিতনা থেকে বাঁচার তৈরি নিবে এই ফিতনাগুলোর মোকাবেলা করার জন্য এই ফিতনাগুলো সম্পর্কে এবং তার থেকে বাঁচার উপায়গুলো আমাদের জানা দরকার ইনশাআল্লাহ আপনাদের সামনে চেষ্টা করবো কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রাসূল আমাদেরকে যে ফিতনাগুলোর কথা জানায় গেছে হাদিসের আলোকে ধীরে ধীরে এই ফিতনাগুলো যেন আপনাদের সামনে আলোচনা হয়ে যায় একবার হাদিস শরীফের মধ্যে আলাইহি করছেন যে ওসমান ইবনে তাআলা আনহু তৃতীয় খলিফা ওসমান তাআলা আনহুর শাহাদাতের পর পর এই উম্মতের উপর ফিতনার দরজা খুলে যাবে ওসমান আল্লাহ তাআলা আনহুর শাহাদাতের পর ফিতনার দরজা যে খুলবে এই দরজা আর বন্ধ হবে না তারপর উন্মতের উপর একের পর এক ফিতনা আসতে থাকবে আসতে থাকবে যত দিন যাবে ফিতনা তত বাড়তে থাকবে যত দিন যাবে তত ফিতনা বাড়তে থাকবে এই ফিতনা বাড়তে বাড়তে এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এই উম্মতের উপর দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা শুধু এই উম্মতের জন্য না পুরো দুনিয়ার ইতিহাসে এত বড় ফিতনা তার আগেও আসে নাই তারপরেও আসবে না দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা সর্বশেষ এই উম্মতের উপর আসবে ওসমান রবি আল্লাহ তালানুর শাহাদতের পর থেকে ফিতনার দরজা মাত্র খুলল একে একে ফিতনা বাড়তে থাকলো যত কেয়ামতের নিকটবর্তী হতে থাকবে উম্মত ফিতনা তত বাড়তে থাকবে সর্বশেষ সবচেয়ে বড় যে ফিতনাটা আসবে সেই ফিতনাটা হলো দাজ্জালের ফিতনা সহি হাদিসের মধ্যে দাজ্জালের ফিতনা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা আলোচনা করছেন শুধু দাজ্জালের আলোচনা না ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামত পর্যন্ত যে ফিতনাগুলো দুনিয়াতে আসবে এই ফিতনার লিডার যারা হবে আল্লাহ রসুল আমাকে তাদের নাম তাদের পিতামাতার নাম তাদের বংশ পরিচয় তাদের এলাকা পর্যন্ত জানাই দিচ্ছেন কিন্তু আল্লাহ রসুলের গোপন ভেদ এই জন্য আমি কারো কাছে এটা বলবো না আমি শুধু আলামত গুলো তোমাদেরকে জানাই দিতেছি তো এই ফিতনাগুলোকে এত বিশদভাবে কোরআন এবং হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে তো সর্বশেষ উন্মতের উপর যে ফিতনাটা আসবে সেটা হবে সবচেয়ে মারাত্মক ফিতনা সবচেয়ে কঠিন ফিতনা উন্মতের জন্য আল্লাহ রসুল সাল্লাম আলহিহাসাল্লাম বলেন আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে আমি পর্যন্ত এমন কোন নবী নাই যে নবী তার কৌমকে দাজ্জাল ব্যাপারে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে নাই কারণ কি যে সাহাবিরা ভাঙ্গা তরবারি নিয়ে পারস্যের সাথে টক্কর দিতে চলে যায় কাইসার কিসরার সামনে যারা সামান্যতম নত হয় নাই দাজ্জাল একটা মাত্র ব্যক্তি তার ফেতনাকে সাহাবাহ কেরাম কেন বেশি ভয় পাইতো মহাদিসিনেকেরাম তার ব্যাখ্যায় বলেন দাজ্জাল শব্দটাই দাজাল দাজাল শব্দ থেকে উদ্গত দাজাল এর অর্থই হলো হক এবং বাতিলকে এমন ভাবে মিশিয়ে ফেলা যে হক কোনটা বাতিল কোনটা সেটা আর পার্থক্য করা যাবে না একজনে জিজ্ঞাসা করছে আইয়ুল ফিতানি আসাদ্য সবচেয়ে কঠিন ফিতনা কোনটা হজরত হুজাইফ ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন আইয়ুরাদ আলাইকাল খায়রু ওয়াশ শার সবচেয়ে মারাত্মক ফিতনা হলো ওই ফিতনা যে যখন তোমার সামনে ভালো মন্দ পেশ করা হবে কোনটা ভালো কোনটা মন্দ তুমি কোনটাকে গ্রহণ করবে সেটা বোঝার ক্ষমতা তোমার থাকবে না তো দুনিয়াতে হক বাতিলকে এখনই ধুলাইয়া ফেলা হয়েছে আর দাজ্জালের ফিতনার সময়টা হবে সবচেয়ে মারাত্মক যখন হক এবং বাতিল এমন ভাবে মিশে যাবে যে এই হক এবং বাতিলকে পার্থক্য করা অনেক মুশকিল শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইমানের দৌলত দান করছেন খালেস ইমান যাদের থাকবে তারাই তখন এই ফিতনা থেকে বাঁচতে পারবে তো এই ফিতনাটা এত মারাত্মক দাজ্জালের ফিতনার মধ্যে ধোকা সবচেয়ে বেশি হবে এছাড়া দুনিয়াতে এই পর্যন্ত যত ফিতনা আসছে এই ফিতনাগুলোর মধ্যেও ধোকা আছে আকাশ থেকে যেভাবে বৃষ্টি পড়তে থাকে এভাবে তোমাদের ঘরে ফেতনা প্রবেশ করতে থাকবে হাদিসের ব্যাখ্যায় মহাদিসিনে কেমন বলেন যে বৃষ্টির সঙ্গে আল্লাহ রসুল কেন তুলনা করলেন তার দুই কারণ একটা হলো বৃষ্টি যেমন লাগাতার পড়তে থাকে এইভাবে লাগাতার ফেতনা গুলো আসতে থাকবে মুসলধারে বৃষ্টি হলে যেমন অধিক হারে পানি ঝরতে থাকে পানি পড়তে থাকে তো বৃষ্টি এমন অধিক হারে পড়তে থাকবে ফেতনাগুলো এমন অধিকারে পড়তে থাকবে এই জন্য আল্লাহ রসুল বলতেছেন বৃষ্টির মতো মুসলধারে বৃষ্টির মতো তোমাদের ঘরে ফেতনা প্রবেশ করবে এটা বুখারি এবং মুসলিম শরীফের বর্ণনা অন্য আরেক হাদিসের মধ্যে আসছে ফিতনাগুলো আসবে এমন ভাবে যেমন তসবির দানাগুলো সুতা ছিঁড়ে গেলে একের পর এক ঝরতে থাকে পড়তে থাকে এইভাবে তোমাদের উপর একের পর এক ফিতনা আসতে থাকবে রাতে ঘুমাইবা দশটা ফিতনার খবর নিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখবা যে আরো কয়েকটা ফিতনা নতুন গজায় গেছে এক ফিতনার জন্য পুরো উন্মত মোকাবেলা করার জন্য রাস্তায় নেমে গেছে ঘরে ফিরে আস্তে আস্তে দেখে যে আরো হাজারো ফিতনা তৈরি হয়ে গেছে এইভাবে একের পর এক চতুর্মুখী ফিতনা আসতে থাকে অন্য এক রেওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম তোমরা তাড়াতাড়ি ওই ফিতনা আসার আগে আমল করে নাও যত ভালো আমল করার তাড়াতাড়ি করে নাও ওই ফিতনা আসার আগে যেই ফিতনাগুলোর ধরন হবে অন্ধকার রাতের মতো অন্ধকার রাত যেমন এই ফিতনাগুলোর ধরন হবে এমন অন্ধকার রাতের সঙ্গে কেন তুলনা করলেন মুহাদ্দিসিনেকেরাম বলেন যে এই জন্য তুলনা করছে যে অন্ধকার রাত যেমন কোন মহল্লার একটা ঘরের উপর অন্ধকার আসে না পুরা মহল্লাকে পুরা এলাকাকে ছেয়ে নেয় এই ফিতনাগুলো এমন হবে গোটা সমাজকে ছেড়ে দিবে সমাজের কোনো অংশ বাদ থাকবে না সেখানে ফেতনা পৌঁছে যাবে কি বার কি বাহার কি জল আর কি স্থল কিসের আবাদ এলাকা আর কিসের অনাবাদ এলাকা এই ফেতনাগুলো প্রত্যেকটা জায়গায় প্রবেশ করবে এই জন্য আল্লাহ রসুল মুসলিম একেবারে অন্ধকার রাতের মতো ফিতনা গুলো আসবে মহাদিসিনে কেরাম বলেন যে আরেকটা কারণ হলো অন্ধকার রাতে যেমন রাস্তা দেখা যায় না এই ফিতনাগুলো যখন উম্মতকে গ্রাস করে নেবে তখন উম্মতের অবস্থা এমন হবে সঠিক রাস্তাটা তারা খুঁজে পাবে না একমাত্র আল্লাহ তালা যাদেরকে রহম করবে যারা হকের উপর কায়েম থাকার জন্য নিজের জানমালের কোরবানি পেশ করবে তারাই শুধু বাঁচতে পারবে তারাই শুধু রাস্তা পাবে এছাড়া আর কেউ তখন কোন রাস্তা খুঁজে পাবে না এই জন্য বলা হয়েছে মুসলিম অন্ধকার রাতের মতো হবে এই গুলো তখন এর অবস্থাটা কি হবে আল্লাহ রসুল বলেন যে সকালে একজন ইমানদার ইমানদার থাকবে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে ওয়ুমসি মুকমিনা ওয়ুসবিহ কাফিরা সন্ধ্যায় ইমানদার থাকবে তো সকালে বেঈমান হয়ে যাবে তারপর আল্লাহ রসুল বলেন যে ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া দুনিয়ার জন্য সে তার দিনকে বিক্রি করে ফেলবে দুনিয়ার অর্থের জন্য দুনিয়ার সম্পদের জন্য দুনিয়ার বাড়ি জন্য কিংবা দুনিয়ার মর্যাদার জন্য দুনিয়ার পদের জন্য দুনিয়ার নেতৃত্বের জন্য সে তার দিনকে বিক্রি করে ফেলবে দুনিয়া আল্লাহ রসুল সাল্লাম আলহিহাল্লাম কানজুল হম্মালের আরেক রেওয়াতে আসছে আল আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল বলতেছেন আল ফিতানু না ফিতনা গুলো এখন ঘুমন্ত অবস্থায় আছে লানাল্লাহু মান আইকাযাহা এই ফিতনাকে যে জাগ্রত করবে তার উপর আল্লাহর লানত আল্লাহর লানত তাদের উপর যারা এই ফিতনাগুলোকে জাগিয়ে তুলবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হুজুর ফিতনাকে নির্মূল করে দেয়া গেছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর থেকে একের পর এক ফিতনা দুনিয়াতে দেখা দিছে এই ফিতনাগুলো এক একটা ফেতনা এক একজন ব্যক্তির হাতে অথবা এক একটা দলের হাতে আত্মপ্রকাশ করছে তারপর এই ফেতনাটা পুরো সমাজে ছড়াইয়া পড়ছে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ রসুল জানাই দিয়ে গেছেন যার হাতে এই ফেতনার আত্মপ্রকাশ হবে যে এই ফিতনাটাকে ঘুম থেকে জাগাবে সমাজের মধ্যে এই ফিতনাটাকে চালু করবে তার উপর আল্লাহ আজকে আমাদের সমাজে আমরা অনেক ভালো কাজ করি সামাজিক অনেক কাজ করি বিভিন্ন ধরনের কাজ করি মনে করি যে অনেক ভালো একটা কাজ করতেছি আগে পিছিয়ে চিন্তা না করে কাজটা শুরু করি কয়েক বছর পর দেখা যায় গোটা সমাজে একটা ফেতনার কারণ হয়ে গেছে এই কাজটা বিশাল বড় একটা দল এই ফেতনার কারণে নষ্ট হয়ে গেছে গুমরা হয়ে গেছে এটা কোনো প্রতিষ্ঠান হতে পারে এটা অন্য কোনো ভাবেও হতে পারে এইভাবে আমরা ভালো রূপে অনেক কাজ শুরু করি কিন্তু পরবর্তীতে দেখা যায় পরবর্তীতে বোঝা যায় আর যদি এখন না বোঝেন আমাদের দিন বুঝে আসবে যে আপনি এই ফিতনার আবিষ্কারক ছিলেন এই হিসাবে দুনিয়া এবং আখেরাতে আপনার উপর এই লানত আসবে এই জন্য কাজ শুরু করার আগে চিন্তা করে করবেন যেটা আমার কোনো কাজ দুনিয়াতে ফিতনার কারণ না হয় তারপর মুসনাদে আহমদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের এক রেওয়ায়ত আসছে আমভাবে ব্যাপকভাবে উম্মদকে আল্লাহ রসুল একটা দোয়া শিখাই দিচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন যে সব সময় তোমরা এই দোয়া করতে থাকো আল্লাহর কাছে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি সকল জাহিরি এবং বাতিনি ফিতনা থেকে যেই গুলো আমার চোখে আমি দেখতেছি যেই গুলো আমার চোখে আমি দেখি না এমন সকল ফেতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনি যদি আমাকে এই ফেতনা থেকে রক্ষা না করেন তাহলে এই ফেতনা থেকে বাঁচার আর কোনো উপায় আমার নাই আল্লাহ রসুল বলেন যে মুসলমানের কর্তব্য সবসময় এই দোয়া করতে থাকা ফেতনা থেকে বাঁচার আরো কিছু উপায় আমি ফেতনার আলোচনার শেষে করবো ইনশাআল্লাহ এটা একটা ব্যাপক দোয়া এটা আমরা এখন থেকে আমল করতে পারি তারপর আসেন এই তো হলো ফেতনা সম্পর্কে মৌলিক কিছু কথা আমি আপনাদেরকে বললাম এবার এই ফেতনা গুলো সম্পর্কে আমরা একটা ধারণা নেই একটা একটা করে ফেতনা হাদিসের মধ্যে আসছে এক একটা ফেতনার উপরে অনেক বিস্তারিত আলোচনা হাদিসের কিতাবে আছে একটা বিষয় যেহেতু আমার গত দুই দুই জমা আগের আলোচনার সাথে একটু সম্পৃক্ত এই জন্য বলতেছি একটা ফেতনার কথা সামনে ধারাবাহিকভাবে আর অন্যান্য ফেতনার আলোচনা হবে ইনশাআল্লাহ গত দুই জমা আগে একটা আলোচনা আমি করছিলাম যে উম্মতের মধ্যে এখন বড় একটা ফেতনা হলো উম্মতের মধ্যে দলাদলি উম্মত আজকে হাজারো দলে বিভক্ত হয়ে গেছে যে আল্লাহ তালা সক্ষম তোমাদের উপর তিনি চাইলে পারেন আসমান থেকে তোমাদের উপর কোনো আজাব পাঠাতে তিনি চাইলে পারেন জমিন থেকে তোমাদেরকে কোনো আজাব বের করে দিতে কখনো আসমান থেকে আজাব আসে কখনো জমিন থেকে আজাব আসে তারপর আল্লাহ তালা বলেন আল্লাহ তালা এটাও পারেন এই শিয়া তোমাদেরকে দলে দলে বিভক্ত করে দিবে ওই আর তখন এক দল আরেক দলকে মারতে থাকবে এইভাবে আল্লাহর আজাব তোমাদের উপর আসবে এটা হলো তোমাদের জন্য একটা ফিতনা মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে দিবে মুসলমানরা নিজেরা মারামারি করবে এটা মুসলমানদের জন্য বড় একটা ফিতনা এর পাশাপাশি এই কথাটা আমাদের বোঝা দরকার যে মুসলমানদের মারামারি দুনিয়াতে মারামারি হয় দুই কারণে দুনিয়াতে মারামারি হয় দুই কারণে একটা মারামারি হয় আল্লাহর জন্য হব বাতিলের দ্বন্দ্ব হব বাতিলের লড়াই হক এবং বাতিলের এই দ্বন্দ্ব এটা চিরন্তন একটা দ্বন্দ্ব দুনিয়ার শুরু থেকে এখন পর্যন্ত আছে কেমন পর্যন্ত থাকবে এই দলাদলির কারণে দুই গ্রুপের মধ্যে মারামারি হইছে হইতেছে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম রহমাতুল্লিল আলমিন হওয়ার পরেও বাতিলের সঙ্গে মারামারি করছেন এই জন্যই ইসলামের ইতিহাসে অহুদ বদর খন্দক হুনাইনের স্থান আছে এই মারামারিগুলো ছিল মুসলমানদের পারস্পরিক কোন দ্বন্দ্ব নাই এই মারামারি ছিল হক বাতিলের দ্বন্দ্ব আর হক এবং বাতিলের মধ্যে এই দ্বন্দ্বটা থাকবে এটাকেই বলা হয় ইসলামে জিহাদ আর এই জিহাদের মাধ্যমে এই মারামারির কারণে যদি কেউ নিহত হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আল্লাহ রসুল সাল্লাম আলহিউসাল্লাম বলেন এটা হলো জান্নাতে পৌঁছার সবচেয়ে সহজ রাস্তা অন্য যত বড় অলি গাউস কুতুব হোক সে মরার পরে কবরে যাবে হাসর নাসর আরো অনেক কিছু হবে কিন্তু আল্লাহর জন্য যে তার জীবন বিলিয়ে দিবে মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে সে জান্নাতে যাবে বরজত বলতে তার জন্য কোনো কিছু নাই কবর হাসর নাসরের কোন হিসাব কিতাব তার জন্যই সে ডাইরেক্ট জান্নাতে যাবে এই জন্য সহি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেন যে আমার মনে চায় লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল আমার মন চায় যে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করতে করতে আমি শহীদ হয়ে যাই আর একবারের শাহাদাতের মর্যাদা পায় আমার দিল ঠান্ডা হবে না আমার মন চায় আমাকে আল্লাহ যেন আবার জীবন দেন আমি আবার শহীদ হই তারপর আমার মনে চায় আল্লাহ যেন আমাকে আবার জীবন দান করেন আমি আবার শহীদ হতে পারি এই হক বাতিলের এই দ্বন্দ্ব এটা থাকবে হক এবং বাতিলের উপরে ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উপর ভিত্তি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুইটা দলের মধ্যে যদি লড়াই হয় তাহলে আল্লাহ তাআলা বলেন الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت যারা ঈমানদারের দল হবে তারা আল্লাহর জন্য লড়াই করতেছে আল্লাহর পথে আছে আর যারা ইমানদারদের বিরুদ্ধে অবস্থান নেবে তারা হলো শয়তানের পথের অনুসারে তারা শয়তানের জন্য লড়াই করতেছে তারা শয়তানের পক্ষে আছে হক বাতিলের এই লড়াই থাকবে হক বাতিলের উপর ভিত্তি করে যে লড়াই হবে আল্লাহ রাসূলের মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল ফাহুয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর কালিমাকে দুনিয়াতে বিজয়ী করার জন্য যারা লড়াই করবে সে আল্লাহর পথে আছে সে আল্লাহর জন্য লড়তেছে তাহলে ফেতনা কোন লড়াই ইসলামের জিহাদ কোন ফেতনা না ইসলামের জিহাদ কে আল্লাহ রসুল নিজে বলতেছেন এটা হলো উন্মতের জন্য রহমত ইসলামের জিহাদ হলো ফিতনা নির্মূলের পন্থা কোরআন বলে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা লড়তে থাকো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হয় তো ইসলামের লড়াই হলো ফিতনা নির্মূল করার জন্য আর যেই লড়াই যেই লড়াই এটা ফিতনা এটা কোনটা বলেন যে লড়াইটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য হয়তো কোনো মর্যাদা অর্জনের জন্য কোনো ক্ষমতা অর্জনের জন্য অথবা সম্পদ অর্জনের জন্য কোন নারীর জন্য অথবা দুনিয়ার অন্য কোনো লোভলাভসার কারণে যদি কোনো লড়াই হয় তাহলে সেই লড়াইটা হলো উন্মতের জন্য ফিতনা এই লড়াইয়ের ফল কি বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা ইযাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা মুসলমানদের দুইটা দল মুসলমানদের দুইটা গ্রুপ যখন তাদের অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে যায় লড়াইয়ে লিপ্ত হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন নার যে মারলো সেও জাহান্নামে যে মরলো সেও জাহান্নামে ওইখানে মরলে সুদা জান্নাতে আর এখানে যে মারলো সেও জাহান নামে যে মরলো সেও জাহান নামে আশ্চর্য হয়ে কাতালা যে হত্যাকারী যে মারছে সে তো এই জন্য জাহান নামে যাবে যে সে আরেকজনকে মারছে আরেকজনকে হত্যা করছে মাকতুল রসুল যে নিহত হয়ে গেল যে মারা গেল তার কি দোষ সে কেন জাহান নামে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন হুজুর সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন তাদের লড়াই ছিল দুনিয়ার জন্য আল্লাহর জন্য না এই দুইজন যখন লড়াইয়ের জন্য আসছে তার দিলের তামান্না ছিল তাকে শেষ করে ফেলবো তাকে আমি মেরে ফেলবো আর তার দিলের তামান্না ছিল তাকে আমি মেরে ফেলবো জনের দিলের ইচ্ছে ছিল বিপরীত জনকে অন্য জনকে তারা মেরে ফেলবে আল্লাহ তারা আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের আজানি ফাইসালা অনুযায়ী যার মৃত্যু আগে দেখা ছিল সে মারা গেছে দ্বিতীয় জন বেঁচে গেছে কিন্তু মারার ইচ্ছা দুইজনের মনে ছিল এই জন্য দুজন জাহান নামে যাবে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার করে মারামারিতে হয়ে যায় না দুই দলে লড়াই হয়ে গেছে আপনি এক পক্ষের এক পক্ষ নিয়ে নিয়েন না আপনি আগে দেখেন এই মারামারিটা কেন এটা কি আল্লাহর জন্য নাকি দুনিয়ার জন্য কাউকে কোনো পদ দেওয়ার জন্য কাউকে কোনো ক্ষমতা দেওয়ার জন্য নাকি কাউকে দুনিয়ার কোনো মানসাব দেওয়ার জন্য অর্থ সম্পদ দেওয়ার জন্য নাকি আল্লাহ পাকরবুল আলমিনের জন্য লড়তেছে আপনার কাছে যদি নিশ্চিত হয়ে যায় কোরআন এবং হাদিসের আলোকে যদি আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায় হাফতানি ওলামায় গ্রাম যদি বলে হ্যাঁ এটা বাতিলের দ্বন্দ্ব তাহলে একেবারে নিশ্চিন্তে আপনি হকের পক্ষ নিয়ে নেন কারণ এই ফিতনা যে ফিতনার ধারাবাহিকতা এখন চলতেছে এই ফিতনার সর্বশেষ পর্যায়ে যখন দাজ্জাল চলে আসবে ইমাম মাহাদি আসবে হযরত ঈসা আলহি সালাম আসবে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম জানা দিচ্ছেন তখন তিনটা বড় বড় যুদ্ধ হবে ঈসা আলহি সালাম পুরা দুনিয়ার ইয়াহুদিদের সঙ্গে লড়াই করবে ইমাম মাহদি পুরা দুনিয়ার খ্রিস্টানদের সঙ্গে লড়াই করবে আর মুসলিম শরীফের বর্ণনায় গজওয়ায় হিন্দের কথা আসছে এই অঞ্চলের মধ্যে আরেকটা লড়াই হবে মুসলমানদের সঙ্গে মুশরিকদের হাদিসের আলোকে বোঝা যায় যে তখনকার সময়টাতে ইমানের উপর যারা থাকবে তারা এই হক জামাতের মধ্যে সামিল হয়ে এই কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবে আর দুনিয়ার যত গুমরাহ দল আছে সবগুলো দল গিয়ে দাজ্জালের সঙ্গে মিলিত হবে এই জন্য তখন ইমানের মাপকাঠি হবে ইমাম মাহদির জামাতে শরিক হয়ে যাওয়া ইমাম মাহদি তখন কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবেন আর যারা তার পক্ষ নিবে তার সঙ্গে থাকবে তারাই হবে ইমানদার তারাই জান্নাত পাবে তারাই বাঁচতে পারবে এর বাহিরে দাজ্জাল এবং ইমাম মাহাদির দুইজনের মাঝামাঝি আর কোন দল থাকবে না মুনাফিকদের কোন জামাত থাকবে না বাকিরা সবাই দাজ্জালের দলের অন্তর্ভুক্ত হবে বলতেছিলাম যে মুসলমানদের মধ্যে যখন দুইটা দলের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এই ফিটনাসকে আমাদের দেশে না পুরা দুনিয়াতে প্রকট ভাবে দেখা দিছে পুরা দুনিয়াতে প্রত্যেকটা দেশে দেশে চলতেছে ক্ষমতার জন্য সম্পদের জন্য দুনিয়ার বিভিন্ন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মুসলমানদের দুইটা জামাতে লড়াই চলতেছে আল্লাহর জন্য না এই দুই জামাতের যে কোনো জামাতে আপনি শরিক হয়ে যান বিজয়ী জামাতে শরিক হন কিংবা পরাজিত জামাতে মায়ের দেনেওয়ালাদের পক্ষে থাকেন অথবা মায়ের খানেওয়ালাদের পক্ষে থাকেন মায়ের খাইলেও জাহান নামে মায়ের দিলেও জাহান নামে এই জন্য খুব সাবধান আজকে শুধু এই একটা ফেতনার কথা বলে আমি শেষ করতেছি আমাদের জন্য এখন জরুরি যদি আমরা আল্লাহর আজাব থেকে বাঁচতে চাই তাহলে এই ধরনের স্বার্থ সিদ্ধির লড়াই যারা লিপ্ত তাদের সকল দল থেকে আমরা বিচ্ছিন্ন হতে হবে আমাদেরকে হজরত ইবনে অমর রদি আল্লাহ তাল আনহুকে মুসলমানদের দুইটা দলের মধ্যে যখন লড়াই শুরু হয়ে গেছে এমন একটা ফিতনার রূপ যখন ধারণ করছে খেলাফতের আশেদার পরে এক ব্যক্তি হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে আপনি তো দুই দলের কোন দলে শরিক হইতেছেন না আপনি ঘরে বসা অথচ আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ফিতনা নির্মূল হওয়া পর্যন্ত তোমরা তোমরা লড়াই করতে থাকো আপনি তো কোন দলে শরিক হইতেছেন না হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قاتلنا حتى لا تكون فتنة وقاتلتم حتى كانت الفتنة আল্লাহ রসুলের সঙ্গে আবু বকরের সঙ্গে ওমরের সঙ্গে খোলাফায় রাশেদার সঙ্গে আমরা লড়াই করছি তাদের সঙ্গে থেকে থেকে কাফেরদের বিরুদ্ধে মোরতাদদের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে মিথ্যা নবীর নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে আমরা লড়াই করছি তখন আমরা লড়াই করছি ফিতনা নির্মূল হয়ে গেছে আর আজকে তোমরা মুসলমানরা যে লড়াই করতেছো এই লড়াই দিয়া ফিতনা নির্মূল হইতেছে না আরো ফিতনা সমাজের সৃষ্টি হইতেছে আমাদের লড়াইগুলোর অবস্থা কি কেউ যদি এটা মনে করে যে আমার প্রতিপক্ষকে আমি শেষ করে দিতে পারলে তখন এই সমাজে আমার বিরুদ্ধে আর কেউ থাকবে না তখন আর কোনো ফেতনা থাকবে না অনেক বড় ভুলের মধ্যে আছেন আপনার জন্য আরেকজন প্রতিপক্ষকে দাঁড় করানো হবে এটা কুদরতের ফয়সালা সেও আপনাকে এইভাবে শেষ করবে নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যে লড়াই হয় এই লড়াইয়ে কেয়ামত পর্যন্ত কোনোদিন ফিতনা নির্মূল হবে না ফিতনা যদি নির্মূল হয় তাহলে সেই লড়াইয়ে হবে যে লড়াইটা আল্লাহর জন্য লড়া হয় নিজেদের স্বার্থের লড়াইয়ে কোনোদিন ফিতনা নির্মূল হবে না এই জন্য মোহতারাম হাজরিন পরিস্থিতি অনেক ভয়াবহ শুধু আমাদের অবস্থা বলতেছি না পুরা দুনিয়ার কথা বলতেছি আমরা মুসলমান আমাদেরকে পুরা দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে পুরা দুনিয়ার অবস্থা অনেক ভয়াবহ পুরা দুনিয়াতে এই ফিতনাটা আজকে প্রকট আকার ধারণ করছে মুসলমানদের পারস্পরিক লড়াই তো গত জুমায় আমি আপনাদেরকে হাদিস শুনাইছিলাম যদি এমন হালত হয়ে যায় এমন পরিস্থিতি হয়ে যায় আল্লাহ রসুল বলেন ফিরাকা কুল্লাহা সবগুলো দল থেকে তুমি তোমাকে আলাদা করে নাও কোন দলের সঙ্গে যেন তোমার কোনো সম্পর্ক না থাকে কোন দলের সঙ্গে যেন তোমার কোনো সম্পর্ক না থাকে সমস্ত দল থেকে তুমি তোমাকে ভিন্ন করে নাও আলাদা করে নাও যদি মুসলমানদের হক জামাতের সন্ধান পেয়ে যাও ইমামুল মুসলিমিন পেয়ে যাও তাহলে তাদের জামাতে শরিক হবে তাদেরকে আঁকড়ে ধরে রাখবে আর যদি মুসলমানদের এমন ঐক্যবদ্ধ জামাত কোথাও নজরে না আসে তাহলে অপেক্ষায় থাকবে হক যেটা বুঝে আসছে হকানি ওলামায় কেরামের পরামর্শে এই হকের উপর এক এক আমল করতে থাকবে অন্য কোনো দলের সঙ্গে তুমি জড়াবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই ফিতনাগুলো বোঝার এবং এর থেকে বাঁচার তৌফিক দান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 Jadi, adalah sekolah dan masyarakat kami dan sekolah nasib. Riwayat suruh hawas. যে কি আমাদের আগে আরেকটাতে নাই হবে যে অন্যায় ভাবে মানুষ হত্যার সংখ্যা হয়ে যাবে রাজনীতির মাধ্যমে যে হত্যা করবে সেও জানবে না আমি কেন তাকে হত্যা করলাম আর যাকে হত্যা করা হবে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হবে এইভাবে একটা ফিতনা এই উন্মতের উপরে এখন চলতেছে আজকে মানুষের দিন ইমান আমলের এমন ভিন্ন দশা শুধু শুধু বিনা কারণে Ya Allah, syarik kepada Allah Nabi kepada Nabi Sinmola. Ya Allah, Ya Allah, para Nabi Allah dan kita akan bersama Nabi Sinmola. Ya Allah, mereka yang dalam diri kita semua guna boleh maaf kepada Mola. Ya Allah, mereka doa kepada Mola. Ya Allah, সারা জীবনে না করতে থেকে তওবা করতেছি মাওলা ইয়া আল্লাহ এই তওবার আমাদেরকে ইস্তেকামাত দান করেন মাওলা ইয়া আল্লাহ বাকি জীবন যেন আমরা থাকতে পারি আল্লাহ সেই তফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ আমাদের আল্লাহ জানায় অজানায় আমরা অনেক একান্ত হয়ে গেছি আল্লাহ অনেক ইমান বিধ্বংসী ফিতনায় আমরা একান্ত আল্লাহ অনেক ফিতনা আমাদের আমলকে নষ্ট করে আল্লাহ কি মেহরবানি করে আমাদের ওই সকল ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ জাহিরি সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ من الفتن ما ظهر منها وما بطن إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن يا الله সমস্ত ফিতনা ফাসাদ থেকে উম্মতকে হেফাজত করেন মাওলা ইয়া আল্লাহ উম্মতের মধ্যে অনেক দরাদরি ইয়া আল্লাহ আপনি পুরো উম্মতকে এক বানায় দেন মাওলা ইয়া আল্লাহ আপনার দ্বীনের সহি বুঝ আমাদের সবাইকে দান করেন ইয়া আল্লাহ আপনার দ্বীনের সহি বুঝ আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ পুরো সমাজে কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা না বুঝে গুমরাহিতে আছে ইয়া আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন ইয়া আল্লাহ যাদের কপালে হেদায়েত নাই ইয়া আল্লাহ যারা মুসলমানদের বিরুদ্ধে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ইয়া আল্লাহ যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে আপনি শেষ করে দেন মোলা ইয়া আল্লাহ তাদেরকে মুসলমানদের পথ থেকে সরায় দেন মোলা ইয়া আল্লাহ মুসলিমাকে আপনি খলিফা দান করেন যেখানে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হইতেছে আপনি মুসলমানদের মধ্যে মীমাংসা করে বাবা অনেক মুসলমান পেরেশান অনেক ভাইয়েরা পেরেশান দোয়া আমাদের সকলের পেরেশানির কথা জানেন আপনি গায়েবী খাজানা থেকে আমাদের সকলের পেরেশানি দূর করে দেন বাবা জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করেন আল্লাহ সব ধরনের হারাম থেকে হেফাজত করেন সুদ ঘুষ বিনা বেবিচার আল্লাহ মদ নারী জোয়া এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা আল্লাহ সব ধরনের হালাল বস্তু আমাদেরকে দান করেন সকল প্রকার হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সকল প্রকার হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ আপনি তাদের কবরের আজাব মাফ করে দেন মাওলা আল্লাহ তাদের আল্লাহ বিশেষ করে জনাব আলমগীর মাহমুদ সাহেব ইন্তেকাল করছেন মৌলা আল্লাহ আপনি তার কবরের আজাব মাফ করে দেন মৌলা আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন মৌলা আল্লাহ তার আত্মীয় স্বজনদেরকে আপনি সবরে জামিল দান করেন মৌলা আল্লাহ তাদেরকে আপনি নিয়ামাল বদল দান করেন মৌলা আল্লাহ তাদেরকে আপনি নিয়ামাল বদল দান করেন মৌলা আল্লাহ এছাড়াও এই মহল্লার যত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এ আল্লাহ সমস্ত মরকম নরনারীদেরকে আপনি মাফ করে দেন মৌলা এ আল্লাহ আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করেন মাওলা ইয়া আল্লাহ মৌত পর্যন্ত ইমানের উপর ইস্তেকামত দান করেন মাওলা ইয়া আল্লাহ মৌতের সময় আমাদের সবাইকে খালেস ইমান নসিব করেন মাওলা وصلى الله تعالى على خير سيدنا محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين